سليمان يا رسول الله قال لله وللرسول ولأئمة المسلمين وعامتهم दोस्तों बुजुर्गों और मेरे भाइयों और अजीजों আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে মোলাকাত করার জন্য দেখা সাক্ষাৎ করার জন্য উপস্থিত হয়েছি আমাকে বলেছিল আগে বায়াত করার জন্য বায়াত এটাও দরকারি জিনিস জরুরি জিনিস নবী আলাহ ইসলাম সাহাবাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সুরতে বায়াত করেছিল শেষফল মতের উপর বায়াত করেছিল লম্বা ঘটনা আমি ওদিকে যেতে চাচ্ছি না মুক্তসর ভাবে বায়াতের কাজটা করে আমি আপনাদের থেকে বিদায় হব शरीयत और तरीकत आज के कल की শরীয়তের কথা শুনবেন কয়েক মিনিট তরিকতের কথা শুনেন বিভিন্ন পীরের কাছে বায়াত হয়েছেন যারা আগে কোন পীরের কাছে হাত দিছেন বায়াত হয়েছেন তারা তবার নিয়ত করবেন আর যারা কোনো পীর সাহেবের কাছে বায়াত হন নাই তারা বায়াতের নিয়ত করবেন আর যারা ভণ্ড পীরের কাছে বায়াত হয়েছেন তারা আবার নতুন ভাবে বায়াত হইতে পারবেন তো আমার মুখে মুখে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কেহ এবাদতের লায়ক না সমস্ত এবাদত তেলাওয়াতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ এর আল্লাহর জাতের মধ্যে আল্লাহর গোনাবলের মধ্যে কেহ অংশীদার নাই আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ মুস্তফা صلى الله عليه وسلم আল্লাহর বান্দা আল্লাহর রসুল আই আল্লাহ আমি আমার জীবনে দিয়েছি বড় গুণা ছোট গুণা আগের গুণা পরের গুণা ইচ্ছায় করেছি বা অনিচ্ছায় করেছি গোফনে গোফনে করেছি বা প্রকাশ্যভাবে করেছি শিরিকের গুণা কুফরের গুণা অনেক ধরনের গুণা করেছি আল্লাহ আপনি জানেন আমি খালেস দিলে তবা করিতেছি আমার জীবনের সমস্ত গুণা আল্লাহ তুমি মাফ করে দাও এই আল্লাহ শিরিকের গুণা কুফরের গুণা বেদাতের গুণা আল্লাহ খাস করে আমি সমস্ত গুণা থেকে তবা করিতেছি استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه وأتوب إليه أي الله আমি বাইআত হইতেছি মৌলবী শফির হাতে হাত দিয়া চার খানদানের মধ্যে চিস্তিয়া সাবরিয়া চিস্তিয়া নজামিয়া নকশবন্দিয়া কাদরিয়া সোহরবর্দিয়া আল্লাহ এই শের খানদানের মধ্যে যত বুজুর্গানের দিন আউলিয়ায় কেরাম আছে নবী করিম সাল্লাম পর্যন্ত এ সমস্ত সারখানদানের বুজুর্গানে দিনের ওসিলায় এদের তোফাইলে আমার বায়াত কবুল করেন আমার তওবা কবুল করেন আমার এই বায়াত হুসাইন আহমদ মদনির সাথে তাল্লুক আই আল্লাহ এই বেআত কবুল করেন এই তবা কবুল করেন আই আল্লাহ আমি ওয়াদা করিতেছি আমি প্রতিজ্ঞা করিতেছি আমি অঙ্গীকার করতেছি আমার জীবনে আমি চুরি করব না ডাকাতি করব না সন্ত্রাসী করিব না পরের হক নষ্ট করিব না কারো গেবত করিব না কারো শিকায়ত করিব না কারো বহতান করিব না আয় আল্লাহ দয়া করে মায়া করে আমার ভাইয়া কবুল করেন আমার তওবা কবুল করেন আমি যা যা ওয়াদা করিলাম এই ওয়াদার উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটলভাবে থাকিতে পারি মতো আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমি তব করেছি বয়াত নিয়ে নিলাম আমার বয়াত হুসাইন আহমদ মদনী আউলাদের রসুলের হাতে হাত দিয়া বয়াত হয়েছি আয়াল্লা সাইড খানদানের মধ্যে বয়াত হয়েছি এই চার খানদানের মধ্যে হজরত মদনী রহমতুল্লাহ আলাই এজাজত দিয়া দিছে এজাজত দিছে খেলাফত দিছে সেজন্য আমার তরিকতের মধ্যে আমার মর্তবা আউলাদে রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছি খেলাফত নিয়েছি এই ধরনের বায়াত শুক্রিয়াতান বলতেছি বোধহয় বাংলাদেশেও নাই পাকিস্তানেও নাই হিন্দুস্তানেও নাই সেই জন্য এই বায়াতের কদর করবেন শুধু শরীয়তের ওয়াজ করে থাকি তরিকতের ওয়াজও করিতেছি আজকে আল্লাহ আমার তওবা কবুল করেন আমার বাইয়াত কবুল করেন আমি যেই যেই ওয়াদা করিলাম বলেন আমি আমার জীবনে চুরি করিব না ডাকাতি করিব না সন্ত্রাসী করিব না আয় আল্লাহ শিরিক গুণা করিব না কফরি করিব না কারো বেবত করিব না কারো শিকায়ত করিব না আয় আল্লাহ কারো বহদান করিব না লম্পা করলাম না আজকে আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق على المقاصد في الدنيا والآخرة أنت أعلم بهم وبمقاصدهم وبكرباتهم يا أكرم الأكرمين ويا أرحم الراحمين أنت حيي كريم تستحيي أن ترد يد العبد سفرا إذا رفع الأكف إليه أي الله আমাদেরকে কাউকেও খালি হাত ফিরেও না তোমার বন্দারা যখন হাত উঠাইয়া মোনাজাত করে হাদিসে আসে খালি হাতে ফিরাইয়া দেতে তোমার লজ্জা করে আল্লাহ প্রত্যেকের মকাসদে হাসানা মোবা হাজাত আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ প্রত্যেকের মকাসদে হাসানা ಅಯಲ್ಲ ಮುಬಾಹಾಜಾತ್ ಅಯಲ್ಲ ತುಮಿ ಪುರ ಕೊರೆದವು ಅಯಲ್ಲ ಅಯ ಅಕ್ರಮಲ್ ಅಕ್ರಮೀನ್ ಅಯ ಅರ್ಹಮರ್ ರಾಹಿಮೀನ್ أنت حيي كريم تستحي أن ترد يد العبد سفرا إذا رفع الأكف إليك يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا شافي الأمراض يا حلال المشكلات يا مجيب الدعوات يا أرحم الراحمين أي الله أي أكرم الأكرمين مريبر بلاي কলেমা করিও খাতামা বিল খায়ের করিও ইমানের সহিত দুনিয়ার থেকে নিয়ে যাইও ইমানের সহিত দুনিয়ার থেকে নিয়ে যাইও হায় আল্লাহ হায় আল্লাহ মরিবার বেলায় কলমা নসিব করিও খাতামা বিল খায়ের করিও ইমানের শহীদ দুনিয়ার থেকে নিয়ে যাইও আল্লাহ আমরা সবাই যত গুণা করেছি আয়াল্লাহ গুনার থেকে তবা করিতেছি আল্লাহ খালেস দিলে আয়াল্লাহ আমাদের তওবা কবুল করেন আমাদের তওবা কবুল করেন মরিবের বেলায় কলমা নসিব করেন মরিবের বেলায় কলমা নসিব করেন يا أكرم الأكرمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فاغفر لنا أنت مولانا أنت مولانا يا أكرم الأكرمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি ভাই ব্রাদর আত্মীয় স্বজন সমস্ত মুসলমানের আয়াল্লাহ তওবা কবুল করেন বায়াত কবুল করেন এই ভাইদের কত কষ্ট করে আসছে আয়াল্লাহ এদের খাতা মাফ করে দেন আপনি মাফ না করলে কে করবে আল্লাহ দ্বিতীয় কোন খোদা বলতে নাই নাই নাই সবার গুণা কথা মাফ করে দাও এদের মুরব্বিয়ানেকেরামের গুণা কথা মাফ করে দাও ভাই ব্রাদের গুণা কথা মাফ করে দাও আয় আল্লাহ মাতা পিতা দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি এদের গুণা কথা মাফ করে দাও আয়া ক্রমল ক্রমীন আয়া সমস্ত নবী আলাহ ইসলামের উম্মতের গুণা কথা আল্লাহ মাফ করে দাও আল্লাহ কথা কসুর মাফ করে দাও আল্লাহ ভুল ভ্রান্তি ভুল ত্রুটি আয় আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين بجوده سبحان ربك رب العزة عما يصفون وسلام সবাই বলেন وسلام على المرسلين والحمد لله رب العالمين একটা দুইটা সবক দিই শুধু বয়াত হইলে হবে না একটা সবক প্রথম দিচ্ছি সবাই মনে রাখবেন তসপি হাতে সিটটা আরবিতে বলে বাংলাতে বলে ছয় তসবি বলেন বাংলাতে বলে কি ছয় তসবি প্রথম সবক এই ছয়টা তসবি سبحان الله فلن الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد يوم وعلى آل محمد بعدد كل شيء معلوم لك اللهم صل على محمد يوم وعلى آل محمد بعدد كل شيء معلوم لك কয়টা হইল তসবি আবার বলেন الله الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد يوم وعلى آل محمد بعدد كل شيء معلوم لك কটা হলো তসবি আল্লাহ পাক বলতেছে يا أيها الذين آمنوا بكرة وأصيلا এ মুসলমান এ ইমানদারেরা يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো তারপর বলতেছে আল্লাহর তসবি গুলো পর বকরাতলা সকালে বিকালে বকরা সকাল আসিলা বিকাল এই ছয়টা তসবি ফজরের নামাদের পর প্রথমে তসবিহে ফাতেমি পড়বেন তেত্রিশ বার সুবহান আল্লাহ বলেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা হল তসবিহে ফাতেমি প্রথম এই তসবিগুলো করবেন একশোবার তারপর একটা তসবি নিয়া একশো দানাওয়ালা সুবাহান্লাহ একশোবার বলেন সুবহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার ইল্লাল্লাহ একশোবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি اللهم صلی علی محمد محمد وعلى آل بعدد كل شيء معلوم لك سلحلہ فجر یہ سزبی فضر نماز کر ছয়শবার আদায় করবেন যদি সুবাহান আল্লাহ সকাল বিকাল দুশবার পরেন একশবার ফজরের নামাজের পর আর একশবার মগরিবের নামাজের পর আর একশবার কি বলেন না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একশোবার ফজরের নামাজের পর আর একশোবার কি মগরিবের পর আলহামদুলিল্লাহ একশোবার ফজরের নামাজের পর আর একশোবার কি মগরিবের নামাজের পর আলহামদ আল্লাহ আকবর একশবার ফজরের নামাজের পর আর একশবার মগরিবের পর একশবার ফজরের নামাজের পর আর একশবার মগরিবের নামাজের পর আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه একটু লম্পা এস্তেকফার এটা শিখে নিবেন একশোবার এই এস্তেকফার পড়বেন ফজরের নামাজের পর আর একশোবার মগরিবের পর কটা হলো পাঁচটা ছয় নম্বর একশোবার দরিশরীফ ফজরের নামাজের পর আর একশোবার দরিশরীফ মগরিবের নামাজের পর কয়টা হইল ছয়টা ফজরে বলেন না আবার ছয়টা একশোবার করে মগরিবের পর তো দুই বেলার মধ্যে সুবার আল্লাহ কত হবে স বারো আলহামদুলিল্লাহ কতবার হবে বা বলেন না বারোশো আল্লাহ আকবর কতবার হবে সকাল বিকাল বারোশ লাহ সকাল বিকাল বারোশো আস্তাকফিরুল্লাহ সকাল বিকাল বারোশ দরুশ শরীফ সকাল বিকাল বারোশ একশো একশো দুশো একশো একশো দুশো ছ দুগুণ কি বারো মনে থাকবেনি আপনারা মনে রাখতেছেন না এই একটা সবক দিলাম তরি তরিকতের লাইনে ছয় তসবি তসবি হাতে সিদ্ধা ফজরের নামাজের পর ছয়টা ছশতবার মগরীবের নামাজের পর ছয়টা ছয় শতবার ফায়দা কি ওগুলাম বলতে গেলে অনেক সময়ের দরকার আবার ফায়দা বলবো এক সবক আরেকটা সবক দিতেছি ইসমে জাতের সবক ইসমে জাত বলে লব্ধ আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহ বলেন সবাই ডেলি কমপক্ষে বারো হাজার মর্তবা বলেন ডেলি কমপক্ষে বারো হাজার মর্তবা শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হাঁটা হুঁটা চলা ফেরা খাওয়া দাওয়া বসা সব সময় করিতে পারিবেন কিসের জিকির ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একটা তসবি হাজারি তসবি বানাইবেন বাজারে ফাঁসশতি ফাঁসশতি তসবি পাওয়া যায় একসাথে ফাঁসশত একসাথে ছয়শত একসাথে আপনি এক হাজার বার আল্লাহ আল্লাহ পড়বেন লাম্পা একটা তসবি হাজারি তসবি দশটা তসবি একসাথে গাঁথি লাম্পা তসবি বালিশের নিচে ফেলাইয়া রাখবেন যখন ঘরে আসবেন ওই তসবিটা নিয়া হাজার দুই হাজার তিন হাজার এই তসবিটা পড়বেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সবাই বলেন তো দেখি আল্লাহ আল্লাহ এসব এইভাবে আল্লাহর জিকির যদি তোমরা করো আল্লাহ খুশি হবে না বেখুশি হবে আল্লাহর জিকির করলে আল্লাহ কি হবে তো বারো হাজার মর্তবা কিসের জিকির লব্জ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলেন না সবাই বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বারো হাজার কমপক্ষে বেশির মধ্যে কোন সীমা নাই বেশির মধ্যে কোনো কি নাই সীমা নাই যত পারেন অত ভালো দোসরা সবক ইসমজাতের সবক বলেন দোসরা সবক ইসমে জাতের সবক আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করবেননি আল্লাহর এত নিয়ামত খাইতেছ আল্লাহর নাম নিতে ভালো লাগে না আজকে দিনের মধ্যে কত নিয়ামত আল্লাহ তালার খাইছেন বলেন না বলেন বলেন কত নিয়ামত সীমা নাই বহু নিয়ামত খাইছ প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আছে না এই নিয়ামতের শুকরিয়া হইল আল্লাহর জিকির করবেন এইটা দুই নম্বর সব নম্বর তিন তিন নম্বর সবক নিঃশ্বাসের জিকির বলেন নিঃশ্বাসের জিকির দিবারাত্র পঁচিশ হাজার মর্তবা নিঃশ্বাস ফেলে আবার নি ফেলে নি ছেলে মেয়ে কত হাজার পঁচিশ হাজার মর্তবা নিঃশ্বাস ফেলি আর নেই এইটার কে পাস আনপাস বলে বলেন নিঃশ্বাসের জিকির কে কি বলে জিকিরে পাস আন পাস বলো বলো জিকিরে পাস আন পাস পাস আন পাস শ্বাসের জিকির দিবারাত্র কত হাজার শ্বাস ফেলাইয়া থাকি নিতে থাকি বললাম কত আরে পঁচিশ হাজার কিছু তো বুঝো না পঁচিশ হাজার নিঃশ্বাসকে ফেলিতে থাকি নিতে থাকি ফেলিতে থাকি মাস দুই মাস এই জিকিরটা করলে পাস আনপাস এমনে জারি হইয়া যাবে তাহলে প্রত্যেক দিন ডেলি পঁচিশ হাজার মর্তবা জিকির নিঃশ্বাসের মধ্যে হয়ে যাবে নিঃশ্বাস নিচের দিকে ফেলাইবার সময় আল্লাহ বলেন খেয়াল করবেন নিচের দিকে ফেলাইবার সময় কি আল্লাহ উপরের দিকে টানার সময় হু দুইটা মিলে কি হবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ শুধু খেয়াল করবেন মাস দুই মাস করলে এটা নিঃশ্বাসের মধ্যে জারি হয়ে যাবে জারি হইয়া গেলে আপনি একটু জিকির করলে এইভাবে বেহেস্তি জিকির মাসদি মাস আপনি করলে জারি হইয়া যাবে তারপর ডেলি নিঃশ্বাসের মধ্যে পঁচাশ হাজার মর্তবা জিকির হয়ে যাবে কত হাজার পঁচিশ হাজার এইভাবে আমার দিকে দেখেন উপরের দিকে টানতেছি আল্লাহ হেলাইতেছি হু উপর দিকে টানতেছি আল্লাহ ফেলাইতেছি হু দুইটা মিলে আল্লাহ আল্লাহ মত পর্যন্ত এই জিকিরটা করবেন বৃহস্পতিওয়ালারা বেহস্তে যাওয়ার পর এই পাস আনপাসের জিকির বেশি বেশি করবে মানুষকে দেখানো যাবে না এ আমি জিকির করতেছি একটা জিকির ছয়টা জিকির ছয়টা সবক আর একটা সবক বাতাইয়া আমি শেষ করব বেশি সময় নিব না আরেকটা সবক বারা তসবি বারোশ কিংবা তেরোশ তসবি আদায় করতে হবে শুনেন ওটা রাত্রের শেষ ভাগে মুরব্বিয়ানে কেরাম করে আসছে আপনারা যারা বায়াত হয়েছেন বিটা একটু খেয়াল করেন শেষ রাত্রে উঠা আষ্টরকাত তাহাজ্যতের নামাজ পড়বেন দুরকাত দুরাকাত চার রকাতে আষ্টরকাত কি করবেন বলেন তাহাজ্যতের নামাজ পড়বেন তাহাজ্যতের নামাজ পড়া ইশালে সওয়াব করবেন সবাব রসানি করবেন কার প্রতি সবাব রসানি খানদানের মধ্যে যত বুজুর্গানের দিন আছে চিস্তিয়া নকশবন্দিয়া কাদেরিয়া সোহারবর্দিয়া এই সাইর খানদানের মধ্যে যত আউলিয়ায় কেরাম আছে নবী আলাইসলাম পর্যন্ত একবার সৌরায় ফাতেহা পড়া বারবার সুরায়ে এখলাস পয়রা হাত তুলবেন হাত উঠাইবেন আয় আল্লাহ আমি যে দুইটা সুরা সুরায় ফাতেহা আর সুরায় এখলাস আমি পাঠ করেছি এই দুইটা সুরার সবাব চিস্তিয়া নকশবন্দিয়া কাদরিয়া সোহারবর্দিয়া এই শেরখান দানের মধ্যে যত বুজুর্গানের দিন আছে তাদের আত্মার উপর আল্লাহ এই সবগুলো পৌঁছাইয়া দাও এটার নাম রাখা হয়েছে ইসালে সোহাব কার প্রতি স্যার খানদানের বুজুর্গানের দিনের আত্মার উপর এই সবগুলো পৌঁছাইয়া দিবেন তারপর অন্যান্য দোয়া করবেন তারপর মোনাজাত শেষ করবেন শেষ করে বসেন চৌগোসা হইয়া বসেন কেউ একটু দেখাইয়ে দেন তো চৌগোসা হইয়া কেমন ভাবে বসে একটু দেখাইয়ে দেন এখানে বসে এরা এরা দেখুক শুধু এমনি বসলে হবে না চৌগোসা হইয়া বসবেন এই ডান পায়ের দুইটা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 الله شاهدي الله معي এরকম কতবার সাতশো বার করবেন কষবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন কিছুক্ষণ পরে পরে কিছুক্ষণ পরে পরে দরুশ্বরী সৈয়দুনা মৌলানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম মোনাকবা করেন আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ শাহিদি আল্লাহ কতবার এখন দরুদ পড়েন না ومولانا محمد رسول الله صلى الله عليه বলেন তারপর সারি দুইয়ে কত স আর সবার বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ الله الله بولنا الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله دور الله فلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناظري الله شاهدي الله معي এরকম ভাবে কত শত ছয়শ হিসাবে রাখবেন ছয়শ আগে ছয়শ বারোশো এটা বারো তসবি বলে এইভাবে আদায় করতে হবে এটা মতকদ্দমিনে সুফিয়া সুফিয়া কলর মধ্যে যারা আগে গুজরি গেছে তারা বারো শত করাইতেন কিন্তু আমরা কত করাই তেরো শত করে আর একশো বার কি করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সৈয়দুনা ও মৌলানা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুহাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ এই তেরো শত করবেন তারপর দোয়া করে ফজরের নামাজ শুরু হইয়া গেছে ওখানে যাইয়া ফজরের নামাজের নিয়ত করবে বুঝে থাক বুঝে আসছেনি দুশোবার কি ইল্লাল্লাহ কি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আর একশোবার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই তেরোশো বার করতে হবে কটা সবক দিলাম ষাটটা সবক এক নম্বর কি তসবি হাতে সিদ্ধা ছয় তসবি ফজরের পর ছয় সতবার মগরিবের পর কত ছয়শত সর্বমোট কত বারোশো তারপর ইসমে জাতের জিকির কমপক্ষে বারো হাজার মর্তবা কি করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কম কত কমপক্ষে বারো হাজার মর্তবা জিকের করবেন কয়টা সবক তারপর তিন নম্বর সবক জিকিরে পাস আনপাস বলেন জিকিরে পাস আনপাস নিঃশ্বাসের জিকির শ্বাস প্রশ্বাসের জিকির উপরের দিকে উঠেবার সময় আল্লাহ ফেলাবার সময় কি আল্লাহ দুটা মিলে কি হবে আল্লাহ আল্লাহ আল্লাহ আর বারো তসবির মধ্যে কি করবেন দুশোবার লাহা সাতশোবার কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ছয় সবার কি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আর একশো বার কি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ চারটা সবক দিলাম আর দুইটা সবক রইল একটা জিকেরে কলবে আর একটা মোরাকাবা এগুলো একসাথে দিব না পরে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আমি মুক্তসর ভাবে মানে। তৈরি হতে ইয়ে।